আমির ইবনু সাদ রহমতুল্লা আলহী এর পিতা সাদ ইবনু আবু ওয়াক্কাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি অসুস্থ হয়ে পড়লে নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাকে দেখতে আসেন আমি বললাম হে আল্লাহ রসুল আল্লাহ নিকট দোয়া করুন তিনি যেন আমাকে পেছন দিকে ফিরিয়ে না নেন তিনি বললেন আশা করি আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমার দ্বারা লোকদের উপকৃত করবেন আমি বললাম আমি ওসিয়ত করতে চাই আমার তো একটি মাত্র কন্যা রয়েছে আমি আরও বললাম আমি অর্ধেক ওসিয়াত করতে চাই তিনি বললেন অর্ধেক অনেক অধিক আমি বললাম এক তৃতীয়াংশ তিনি বললেন আচ্ছা এক তৃতীয়াংশ এবং এক তৃতীয়াংশ অধিক অথবা তিনি বলেছেন বিরাট সাদ রদিল্লাহ তালাহু বলেন অতপর লোকেরা এক তৃতীয়াংশ ওসিয়াত করতে লাগলো আর তাই তাদের জন্য জায়েজ হয়ে গেল